বিজয় সকলেরই কাম্য কিন্তু সে বিজয়ের মালা অর্জন করতে প্রয়োজন অনেক ত্যাগ অনেক তিতিক্ষার সকল প্রতিবন্ধকতার দেয়াল টপকে যারা এগিয়ে যায় লক্ষ্য পানে তারাই অর্জন করে সাফল্যের বিজয় মুকুট আজও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে মুসলমানদের মুক্তি আন্দোলনকে সাফল্যের সোনালী আলোয় উদ্ভাসিত করতে আমাদের হতে হবে দুর্দান্ত সাহসী সর্বোচ্চ ত্যাগী ও দৃঢ় সংকল্পবদ্ধ আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় জুলুমের যাতা করে পরে কাজে কত জনে অরস না কানে বাতাসে গতি হারায় তাদেরই আর্তনাদে পাখিরা দিশা হারায় আঘাতের শব্দ শুনে জুলুমের যাতা করে পরে কাঁদে কত জনে অলস জাগে না তবু যেন ঢালা সীসা কানে বাতাসে গতি হারায় তাদেরই আর্তনাদে পাখিরা দিশা হারায় আঘাতের শব্দ শুনে এভাবে চললে কবু আসবে না বিজয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উঠতে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে চলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় বদলের খুদে দল মানিনি কো নয় থেকে তারা ছিঁড়েছে সিংহ বিজয় নিজেদের বীর গাথা ইতিহাস ভুলে গেলে জিহাদি কাফেলাটা নিমিশে থেমে যাবে বদরের খুদে দলো মানেনি কো পরাজয় নিরবধ থেকে তারা ছিঁড়েছে সিংহ বিজয় নিজেদের বীর গাথা ইতিহাস ভুলে গেলে জিহাদি কাফেলাটা নিমিশে থেমে যাবে জেগে ফের তুলে ধরো আপন পরিচয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয়